উবাই দিবনু হুনায়ন রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি আবু হুরাইরা রদিল্লাহ তাল্লাহ্নকে বলতে শুনেছি নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কারো পানীয় দ্রব্যে মাছি পড়লে সেটাকে তাতে ডুবিয়ে দেবে অতপর তাকে উঠিয়ে ফেলবে কেননা তার এক ডানায় রোগ থাকে আর অপর ডানায় থাকে রোগের প্রতিষেধক